السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على المبعوث رحمة للعالمين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد প্রিয় বন্ধুরা আসুন আমরা কিতাব তাওহিদ একটি গুরুত্বপূর্ণ কিতাব একটি গুরুত্বপূর্ণ বিষয়কে নিয়ে সেখানে আলোচনা করা হয়েছে সেটি হলো তাওহিদের বিষয় আমরা ধারাবাহিকভাবে তাওহিদের বিষয়ে এই কিতাব তাওহিদ থেকে অনিষ্টি দর্শ শুনেছি আজকে আমরা বিশতম দর্শে উপস্থিত এ বিস্তম দর্শ আমরা মনোযোগ সহকারে শুনবো আমরা উনিশতম দর্শে যে দুটি বিষয় নিয়ে শুনেছিলাম একটি ছিল নজর এই মানত করা এটি একমাত্র আল্লাহ সুবাহান হত আল্লাহ সন্তুষ্টির জন্যই এবং তার নামেই হতে হবে যদি অন্য কারো নামে হয়ে থাকে তাহলে সেটি অবশ্যই শির্ক হবে যার বিনিময়ে যার কারণে যার অপরাধে মানুষের ইমান বাতিল হয়ে যেতে পারে এবং জান্নাত হারাম হয়ে যেতে পারে নাম অবধারিত হয়ে সাথে আমরা সেই দর্শে আরেকটি বিষয় শুনেছিলাম সেটি হচ্ছে আল্লাহ সুবাহ বাদ দিয়ে অন্যের কাছে গাইরুল্লার কাছে যদি আশ্রয় প্রার্থনা করা হয় এটিও একটি শেরকের বিষয় আমরা সেটির ব্যাখ্যায় বলেছিলাম যে আল্লাহ সুবাহ তাল্লার কাছে আশ্রয় চাওয়া ওই সব বিষয়ে যেগুলি একমাত্র আল্লাহ সুবাহ ছাড়া আর কেউ ক্ষমতা রাখে না সেগুলির ক্ষেত্রে যদি কেউ গাইরুল্লাহর কাছে আশ্রয় চায় চাই সেটা জিন হোক বা দেবতা হোক কোনো প্রতিমা হোক তাহলে সেটি অবশ্যই শেরক হবে শেরকে আকবার হবে বড় শেরক হবে যার ফলে তার ইমান বাতিল হয়ে যাবে কারণ আল্লাহ তালা তিনি যেই আশ্রয় দেওয়ার মালিক সেই ক্ষেত্রে তার কোনো অংশী নেই সেই আশ্রয় দেওয়ার মতো আর কারো অধিকার নেই সেই আশ্রয় দেওয়ার মতো আর কারো ক্ষমতা নেই এজন্য সকল ক্ষেত্রে মূলত প্রকৃতপক্ষে আশ্রয় যাইতে হবে একমাত্র আল্লাহ সুবাহান আল্লাহর কাছেই এই জন্য আল্লাহ রসুল সাল্লাম তিনি বলছিলেন আবদুল্লাহ ইবিন আব্বাস রাজুকে বিল্লাহ যখন তুমি সাহায্য চাইবে সাহায্য চাও একমাত্র আল্লাহ সুবাহান আল্লাহর কাছে আলিল্লাহ কিছু যখন আবেদন নিবেদন করবে আবেদন নিবেদন করো সেই একমাত্র আল্লাহ সুবাহ কাছে প্রিয় বন্ধুরা সেই দর্শে আমরা একটি সুন্দর দোয়াও শুনেছিলাম আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম বলেন হাদিসটি সহি মুসলিমের হাদিস যখন কোনো ব্যক্তি কোনো বাড়িতে কোনো এলাকায় গিয়ে উঠবে সে সময় যদি এই দোয়াটি সে পড়ে এর মাধ্যমে আল্লাহ সুবাহর কাছে আশ্রয় চায় তাহলে সেখানে যত রকমের অকল্যাণ রয়েছে সেই অকল্যাণ হতে পারে কোনো রোগ বিসুগের হতে পারে সেখানে কোনো চোর ডাকাতের হতে পারে কোনো জিনভূত শয়তান ইত্যাদির বা হতে পারে আরো যত রকমের মানুষের হিংসা বিদ্বেষ সকল প্রকার অকল্যাণ অনিষ্ট থেকে আল্লাহ সুবাহানা হওয়া আলা তাকে হেফাজত করবেন সুবাহান এমনকি বিচ্ছু বিষাক্ত সাপ পোকামাকড়ের দংশন থেকেও আল্লাহ রবুল আলমিন হেফাজত করবেন সেই দোয়াটি ছিল খালাক প্রিয় বন্ধুরা ইমাম কর্তুবী রাহমাহুল্লাহ তিনি বলছেন যে আমি যখন থেকে এই হাদিসটি শুনেছিলাম শোনার পর থেকে আমি আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লামের কথা কোনোদিন ভুল হতে পারে না মিথ্যা হতে পারে না আসাদেক আল মসদুক তিনি সত্যবাদী যা বলেন সেটি সত্য আমি বাস্তবে পরীক্ষাও করে দেখেছি যে এটি সত্য এবং এর ফলাফল আমি পেয়েছি এবং কর্তবী রাহমাহুল্লাহ বলছেন যে আমি নিয়মিত এই দোয়াটি পাঠ করতাম যখন এই বিশেষ করে কোনো জায়গায় যেতাম কোনো ঘরে উঠতাম তখন এই দোয়াটি আমি পাঠ করতাম কিন্তু একদিন আমাকে আমার এক বাড়িতে আমাকে বিষাক্ত বিচ্ছু দংশন করল দংশন করলে দংশনের পর আমি চিন্তা করলাম যে কি ব্যাপার এতদিন আমাকে দংশন করে নিয়ে আজকে সুখ খুব সহজেই যেন তেন ভাবে আমাকে বিষাক্ত বিচ্ছু দংশন করলো মানে তিনি বলছেন আমি চিন্তা করে দেখলাম যে আমি নিয়মিত যে দোয়াটি পাঠ করে থাকি আজকে আমি সেই দোয়া ভুলে গেছি পাঠ করি নাই যার ফলে সুযোগ পেয়েছে বিচ্ছু সেই সুযোগে বিচ্ছু আমাকে দংশন করে ফেলেছে আল্লাহ রাবুল্লাহ আলমিনের আশ্রয় থেকে আল্লাহ রাবুল্লাহ আলমিনের হেফাজত থেকে আমি বঞ্চিত ছিলাম যেহেতু আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে আমি আশ্রয় চাই নাই প্রিয় বন্ধুরা এ দোয়াটি আমাদের অনেক শিক্ষা দিচ্ছে সুতরাং এ ধরনের আশ্রয় চাইতে হবে একমাত্র আল্লাহ সুবাহান হওয়া তালার কাছে এছাড়া অন্য কারো কাছে সেই আশ্রয় চাওয়ার কোন রকমই সুযোগ নেই যখন এই আল্লাহ সুবাহান হওয়া তালা ছাড়া অন্য কারো কাছে আমরা আশ্রয় চাইব যে বিষয়ে আল্লাহ সুবাহান তালা ছাড়া আর কেউ আশ্রয় দিতে পারে না সেটা অবশ্যই শির্ক হবে আসুন আমরা সেই শের থেকে বাঁচার চেষ্টা করি আল্লাহ আমাদের তৌফিক দান করুন লেখক রাহমাহুল্লাহ এর পরের যে অধ্যায়টি বেঁধেছেন সেই অধ্যায় নিয়ে আলোচনা করব অধ্যায়টি হলো বাবু মিনা শিরকে যে ব্যক্তি গাইরুল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে অথবা গাইরুল্লাহর কাছে আবেদন নিবেদন করবে দোয়া করবে এটা হলো শির গাইরুল্লাহর কাছে দোয়া করা যে আমার এই রোগ ভালো করে দাও আমাকে বিপদ থেকে মুক্তি করে দাও বা আমাকে সন্তান দাও বা আমাকে সুস্থ করো বা আমার মাঝে আমাদের দাম্পত্য জীবনে উন্নতি দান করো বা আমার ব্যবসা বাণিজ্যে উন্নতি দান করো এভাবে কোনো ব্যক্তি যদি গাইরুল্লাহর কাছে এই দোয়া করে বা গাইরুল্লাহর কাছে এভাবে যদি সে সাহায্য প্রার্থনা করে তাহলে এটা হলো একটি শির্ক কারণ দোয়া এর মালিক হলেন একমাত্র আল্লাহ সুবাহ আমরা শুনেছি আর দোয়া হুয়াল এবাদা আল্লাহ রসুল সাল্লাম বলছেন দোয়া হলো এটা এবাদ অতএব দোয়া হতে হবে একমাত্র আল্লাহ সুবহান হুয়া তালার কাছেই তিনি ছাড়া অন্য কারো কাছে যদি এই দোয়া হয় তাহলে সেটি অবশ্যই শীর্ঘ দ্বিতীয় আরেকটি বিষয় সেটি হলো গাইরুল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা এ গাইরুল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা এটাও হলো শির তবে একটি দিক রয়েছে সেই ক্ষেত্রে গাইরুল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা যেতে পারে সে বিষয়টি হলো গাইরুল্লাহ কোন মখলুককে আল্লাহ রাবুল্লাহ আলমিন যতটুকু তাকে ক্ষমতা দিয়েছেন তাকে যতটুকু সামর্থ্য দিয়েছেন সেই সামর্থ্য ও ক্ষমতার ক্ষেত্রে যদি কেউ তার কাছে সাহায্য চায় তাহলে সেটি শেরক হবে না আর যদি এমন বিষয় হয় যেই বিষয়ে কোনো মানুষ ক্ষমতা রাখে না সেই ক্ষেত্রে যদি মানুষ আল্লাহকে বাদ দিয়ে মানুষের কাছে জিনভূতের কাছে বা আরো কারো কাছে সেই আশ্রয় চায় তাহলে সেটি অবশ্যই শেরক হবে যেমন উদাহরণস্বরূপ বলতে পারি আমরা কোন মানুষ মৃত্যুবরণ যদি করে মৃত্যুর পরে তো মানুষকে আর কোনো সহযোগিতা দেওয়ার মতো আর তার কোনো ক্ষমতা নেই তাই এমত অবস্থায় তার কাছে কেউ চায় কিছু সাহায্য প্রার্থনা করতে যায় তাহলে এটি হান্ড্রেড পার্সেন্ট শেয়ার হবে কারণ এই ব্যক্তির পক্ষে কোনো ক্ষমতা নেই মৃত্যুর পরে তার কোনোই শেষ নেই কোনো কিছু নেই তার সব কিছু শেষ যখন জীবিত ছিল হয়তো সে অর্থশালী হলে অর্থ দিয়ে মানুষকে একটু সাহায্য দিতে পারত অথবা সে বড় পদের ক্ষমতাশীল হলে ক্ষমতা দিয়ে মানুষকে কিছু সহযোগিতা দিতে পারত কিন্তু যখন মৃত্যু হয়ে গেছে তার সব কিছু শেষ কোনো ক্ষমতা নেই এ অবস্থায় যদি সেই মৃত ব্যক্তির কাছে কেউ চাইতে যায় তাহলে এটি হান্ড্রেড পার্সেন্ট শেখ তার কাছে কোনো সাহায্য চাওয়া কোনো আবেদন নিবেদন পেশ করা সম্পূর্ণভাবে শেখ ঠিক অন্যভাবে মৃত নয় জীবিত কিন্তু সেই জীবিত ব্যক্তির কাছে যদি এমন বিষয় চাইতে যায় যেই বিষয়ে একমাত্র আল্লাহ সুবাহ ছাড়া আর কারো ক্ষমতা নেই তাহলে সেটি হবে সে উদাহরণস্বরূপ একজন ব্যক্তির কাছে যদি আমি বলি যে আপনি আমাকে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে দেন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে দেন অথবা আকাশে খুব মেঘলা ভাব ঝড় তুফান আসার সম্ভাবনা রয়েছে আপনি এগুলি আমাদেরকে দূর করে দেন এভাবে যদি কোনো ব্যক্তির কাছে আবেদন করি এই সাহায্য চাই তাহলে সেটি অবশ্যই শেরক হবে তবে এখানে আরেকটি দিক রয়েছে যদি কোনো ব্যক্তি হয়ে থাকেন তার কাছে দোয়া চাওয়া যায় দোয়া চাওয়া অর্থাৎ কোনো ভালো ব্যক্তি যদি হন সেখানে কয়েকটি শর্ত প্রথম হলো সেই ব্যক্তিকে জীবিত হতে হবে মৃত নয় দ্বিতীয় হলো সালে হতে হবে সেই ব্যক্তিকে সৎ হতে হবে নেককার ব্যক্তি হতে হবে তৃতীয় হলো হাদের সে ব্যক্তিকে উপস্থিত থাকতে হবে এমন ব্যক্তির কাছে আমি হয়তো আবেদন করতে পারি যে আপনি আমরা অনাবৃষ্টিতে ভুগছি আপনি আমাদের জন্য আল্লাহ রবুল্লা আলমের কাছে দোয়া করেন আল্লাহ রবুল্লা আলমিন যেন আমাদেরকে বৃষ্টি দান করে মূলত সেটা সেই ব্যক্তির কাছে আবেদনটা নয় তার কাছে এতটুকু অনুরোধ যে তিনি আমাদের জন্য আল্লাহ রবুল্লা আলমিনের কাছে আবেদন করবেন তবে এক্ষেত্রে শর্ত হলো সেই ব্যক্তিকে জীবিত হতে হবে সেই ব্যক্তিকে সালেহ নেককার হতে হবে সৎ হতে হবে সেই ব্যক্তিকে উপস্থিত হতে হবে সুতরাং কোন মৃত ব্যক্তির কাছে যদি আমরা গিয়ে বলি যে আপনি আমাদের জন্য আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে অনাবৃষ্টিতে আমরা ভুগছি আপনি আমাদের জন্য দোয়া করুন সেটি অবশ্যই বৈধ নয় সেটি শির কারণ সেই মৃত ব্যক্তি তার কিছু করার ক্ষমতা এখন নেই তাহলে যে অধ্যায়টি আমরা শুরু করতে যাচ্ছি সেটি হলো মিনাশেরকে যে ব্যক্তি আল্লাহ রাবুল্লাহ আলমিনকে বাদ দিয়ে অন্য কারো কাছে যদি আবেদন করে দোয়া করে প্রার্থনা করে সেটি হলো শের অনুরূপভাবে আল্লাহ রাবুল্লাহ আলমিন যে সমস্ত বিষয়ে একমাত্র অধিকার রাখেন সেই ক্ষেত্রে যদি কেউ গাইরুল্লাহর কাছে গিয়ে সাহায্য প্রার্থনা করে তাহলে সেটিও হবে শির লেখক রাহিমহল্লা তিনি এক্ষেত্রে বেশ কিছু দলিল নিয়ে এসেছেন তবে আমরা ওটা আগেও বলেছি আবারও বলছি যে মানুষ যে বিষয়ের ক্ষেত্রে সে সামর্থ্য রাখে সেই বিষয়ে তার কাছে সাহায্য চাওয়া জায়জ রয়েছে যেমন আল্লাহ রাবুল আলমিন সুরা কাসাসে বলছেন ঘটনা বলছেন যে মুসা আলি সাল্লাতামের দলের একজন ব্যক্তি মুসা আলি সাল্লাতামের কাছে সাহায্য চাইলেন তার শত্রুর বিরুদ্ধে তার প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে সেটা আল্লাহ রবুল্লা আলমিন বা ইসলামী জাহিজ বলছে অতএব সেই ক্ষেত্রে যার যতটুকু ক্ষমতা রয়েছে এই ক্ষেত্রে যদি তার কাছে চাওয়া হয় তাহলে জায়েজ হবে আর যেগুলি একমাত্র আল্লাহ সুবাহ ছাড়া আর কেউ ক্ষমতা রাখেন না সেইগুলির ক্ষেত্রে যদি কেউ চায় সাহায্য তাহলে সেটি শেরক হবে প্রিয় বন্ধুরা আমরা এই দর্শ আরো মনোযোগ সহকারে শুনবো এরপর যে আমরা ছোট্ট একটু বিরতি নিতে যাচ্ছি বিরতির পরে আবার আমরা ফিরে আসব আল্লাহ আমাদের ভালো করে উপলব্ধি করার বোঝার এবং শের থেকে বাঁচার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করি আপনারা ধৈর্য সহকারে অপেক্ষা করছেন এ দর্শের বাকি অংশ শোনার জন্য জীবন বাঁচানোর জন্য খাওয়ার যত প্রয়োজন কোনো কিছু পানীয় পান করার যত প্রয়োজন তার চেয়েও বেশি প্রয়োজন হলো মানুষের ইমান বাঁচানোর জন্য তাওহিদের সঠিক জ্ঞান নেওয়ার আল্লাহ রাবুল্লাহ আলমিন আপনাদের আমাদের সকলকে তাওহিদের সঠিক জ্ঞান অর্জন করার এবং তা বাস্তবায়ন করার তৌফিক দান করুন আমিন আসুন আমরা এখন একটু লক্ষ্য করি লেখক রাহমাহুল্লাহ তিনি এ অধ্যায় কতগুলি বিষয় নিয়ে কতগুলি আয়াত নিয়ে এসেছেন এবং একটি হাদিস নিয়ে এসেছেন আয়াতগুলির মধ্যে একটি আয়াত সোরা আনকাবুতের আরো একটি আয়াত সোরা ইউনুসের এবং আরো একটি আয়াত সোরা আহকাফের আরেকটি আয়াত সোরা আন্নামালের চারটি আয়াত নিয়ে এসেছেন প্রথম সোরা ইউনুসের আয়াত আল্লাহ রাবুল আলমিন বলছেন ওয়ালা চাদু মা লা ইয়ানফাউকা তুমি আল্লাহকে বাদ দিয়ে এমন কাউকে আহ্বান করো না এমন কারোর কাছে প্রার্থনা করো না এমন কাউকে ডাকো না মা লা যে তোমার কোনো উপকার অপকার করার কিছুই মালিক নয় ক্ষমতা রাখে না অধিকার রাখে না ফাইন ফাইলটা ফাইন্নাকা ইদামিন আর যদি তুমি এটা করে থাকো আল্লাহকে বাদ দিয়ে গাইরুল্লাহকে তুমি আবেদন নিবেদন তার কাছে পেশ করে থাকো তাহলে জেনে রাখো তুমি একজন জালেম মুশরিক কারণ এ হক দোয়া এর হক হলো আল্লাহ সুবাহ সে আল্লাহর হক তুমি অন্য কাকে গাইরুল্লাহকে দিয়েছো অতএব আল্লাহর প্রতি তুমি জুলুম করেছো নিজের উপর জুলুম করেছো তুমি একজন জালেম আল্লাহ বলছেন জেনে রাখো যদি আল্লাহ আলমিন তোমাকে কোনো বিপদে ফেলে দেন কোনো বিপদগ্রস্ত করে দেন তাহলে সেই বিপদ থেকে তোমাকে উদ্ধার করার মতো আল্লাহ ছাড়া আর কেউ রয়েছে কেউ তো নেই তোমাকে বিপদ থেকে উদ্ধার করার বিপদ থেকে মুক্ত করার কেউ নেই একমাত্র আল্লাহ সুবহান হুয়া চালা তিনি যদি বিপদ থেকে মুক্ত করেন তাহলে বিপদ থেকে মুক্ত হবা না হলে তো আর কখনো সম্ভব নয় কারো পক্ষে তোমাকে বিপদ থেকে মুক্ত করার অতএব যিনি একমাত্র ক্ষমতা রাখেন মানুষকে বিপদ থেকে মুক্ত করার তাহলে একমাত্র তার কাছেই ধর্ণা দিতে হবে তার কাছেই আবেদন করতে হবে এই আবেদনটি যখন অন্যের কাছে সম্পাদন করা হবে এরই নাম হলো জুল এরই নাম হলো আল্লাহ সুবাহ সাথে তাকে শরিক করা প্রিয় বন্ধুরা অনুরূপভাবে আল্লাহ রব্বুল আলমিন সুরান কাবুতে একটি চিত্র খুব সুন্দরভাবে তুলে ধরেছেন যারা আল্লাহকে বাদ দিয়ে গাইডুল্লার কাছে ধর্ণা দেয় আল্লাহ বলছেন তোমরা আল্লাহ সুবাহ বাদ দিয়ে প্রতিমাগুলির এবাদত করতেছ আউসান ওয়াসান এর বহুবচন আমরা এর ব্যাখ্যা আগে বলেছি যে ওয়াসান বলা হয় কোন একটি মাটির প্রতিমা সেটাও হইতে পারে ওয়াসান একটা কবর সেটাও হইতে পারে ওয়াসান একটা মাজার সেটাও হইতে পারে ওয়াসান অর্থাৎ আল্লাহকে বাদ দিয়ে যার আবাদত করা হয় চাই সেটা ব্যক্তি হোক বা কোনো বস্তু হোক সেটার নামই হলো ওয়াসান তা আল্লাহ রাবুল্লাহ আলম বলছেন ইন্নামাতে আবুদুন তোমরা আল্লাহকে বাদ দিয়ে এই সমস্ত প্রতিমার আবাদত করতেছ আর মিথ্যা রটাচ্ছ তোমরা তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে স্মরণ করছো যাদের কাছে দোয়া করছো যাদের আবাদত করছো এরা কি তোমাদের রেজেকের মালিক আল্লাহ বলছেন লাকুম রিজকা তারা তোমাদের কোনো রেজেকের মালিক নয় বরং রেজেকের মালিক হলেন একমাত্র আল্লাহ সুবাহ তারপরে বলছেন সুতরাং তোমরা তারা তো তোমাদের রেজেকের মালিক নয় অতএব তোমরা রেজেক যখন চাইতে যাও আল্লাহর কাছে চাও তাহলে আবাদত করবে তোমরা আল্লাহর কাছে কারণ যিনি রেজেক দেওয়ার মালিক তিনি তো আবাদত পাওয়ার মালিক আল্লাহ সুবাহ ব্যতীত অন্য কেউ রেজেক দেওয়ার মালিক নয় ও আবুদু এবং তারই ইবাদত করো ওয়াশকুরু লাহু তারে কৃতজ্ঞতা প্রকাশ করো ইরাই হিতুর যাউন কারণ তার কাছে ফিরে যেতে হবে লেখক রহমাহুল্লাহ এরপর আরেকটা আয়াত নিয়ে এসেছেন তিনি বলছেন যে আসলেই অন্যান্য সৃষ্টি জীবের চেয়ে মানুষকে আল্লাহ রাবুল্লাহ আলমিন বিভিন্ন রকমের বৈশিষ্ট্য দিয়ে তাদেরকে মর্যাদাশীল করেছেন তাদেরকে বিশেষভাবে বিশেষ জ্ঞান বুদ্ধি দিয়েছেন অবয়ব কাঠামোগতভাবে দৈহিকভাবেও তাদেরকে খুব সুন্দর আকৃতি দিয়ে আল্লাহ রাবুল আলম সৃষ্টি করেছেন বহু রকমের বুদ্ধি বিজ্ঞান তাদেরকে দিয়েছেন কিন্তু এরপর মানুষ তার যখন আসল বিষয়টি তার ভিতরে না থাকে তাহলে সে যেন এত সুন্দর হয়েও যেন সে অসুন্দর আল্লাহ রাবুল আলম বলছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহকাফে বলছেন পাঁচ নম্বর আয়াত ওমান আদাল্লু ওই ব্যক্তির চেয়ে কে আর অধিক গুমরা হতে পারে অধিক পথভ্রষ্ট হতে পারে কোন ব্যক্তি যে ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে এমন ব্যক্তিকে ডাকছে এমন ব্যক্তির কাছে দোয়া করে এমন ব্যক্তির কাছে ধর্ণা দিচ্ছে যে কিয়ামত পর্যন্ত তার ডাকে কোনোদিন সারা দেওয়ার ক্ষমতা রাখে না একজন মৃত ব্যক্তি জীবিত অবস্থায় তিনি যতই ভালো থাকুন না কেন যতই আল্লাহর অলি হন না কেন যতই বুজুর্গ হন না কেন যখন মৃত্যুবরণ করেছেন তার আর কোনো মানুষকে সহযোগিতা মানুষকে কোনো ভালো পরামর্শ মানুষকে আর কিছু দেওয়ার মতো তার সুযোগ নেই তাই আল্লাহ রাবুল আলমিন বলছেন যে ওই ব্যক্তির চেয়ে আর নির্বোধ কে হতে পারে ওই ব্যক্তির চেয়ে আর অধিক পথভ্রষ্ট কে হতে পারে যে ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে এমন ব্যক্তিদেরকে আহ্বান করছে এমন ব্যক্তিদের কাছে ধর্ণা দিচ্ছে এমন ব্যক্তিদের কাছে সেজদায় পড়ছে এমন ব্যক্তিদের কাছে নজর নেয়াজ করছে এমন ব্যক্তিদের শরণাপন্ন হচ্ছে যারা কি করবে কেয়ামত পর্যন্ত কোনো ডাকে সাড়া দিতে পারে না যতই তাদের কাছে দোয়া করা হোক না এই বিষয়ে তারা গাফেল কারণ তারা নিজেদের বিষয় নিয়ে তারা ব্যস্ত রয়েছেন মৃত ব্যক্তিরা অতএব আল্লাহকে বাদ দিয়ে গাইরুল্লাহর কাছে ধর্ণা দেওয়া আল্লাহকে বাদ দিয়ে গাইরুল্লাহর কাছে আশ্রয় চাওয়া আল্লাহকে বাদ দিয়ে গাইরুল্লাহর কাছে প্রার্থনা করা এটি একটি শেরকে আকবার বড় শের যার কারণে মানুষের ইমান বাতিল হয়ে যায় ইমান নষ্ট হয়ে যায় সে জান্নাতকে হারাম করে ফেলে যাহার নাম অবধারিত করে নেয় প্রিয় বন্ধুরা লেখক রাহমহল্লা এখানে আরেকটি আয়াত নিয়ে এসেছেন সোরানামলের আয়াত বাষট্টি নম্বর আয়াত আল্লাহ বলছেন أَمَّنْ يُجِيبُ الْمُضْطَرَّ إِذَا دَعَاهُ وَيَكْسِفُ السُّوءَ কোন ব্যক্তি রয়েছে যখন মানুষ একেবারে কঠিন কিংকর্তব্য বিমুরে পড়ে যায় এই মুহূর্তে তার ডাকে সারা কে দেয় তাকে বিপদ থেকে কে উদ্ধার করে এমন এক পর্যায় যেখানে এমন এক মরুভূমি নাই কেউ সেখানে কাউকে ডাকলেও খুঁজে পাওয়া যায় না কাউকে দেখাও যায় না সেখানে সেই মুহূর্তে যে বিপদগ্রস্ত হয়েছে এই বিপদগ্রস্ত ব্যক্তির বিপদ কে দূর করে দেয় তাকে বিপদ থেকে কে মুক্ত করে বিপদ থেকে তাকে ওই মুহূর্তে মুক্ত করেন শুধু একমাত্র আল্লাহ সুবাহান হুয়া তালা অতএব যিনি বিপদ থেকে মুক্তি করার মালিক একমাত্র তাকেই তো সবসময় স্মরণ করা উচিত তার কাছেই তো ডাকা দরকার তার কাছেই তো দোয়া আবেদন নিবেদন করা দরকার প্রিয় বন্ধুরা বড় আফসোসের বিষয় আজকে আমরা যখন সুস্থ থাকি তখন আমরা মসজিদে গিয়ে আবাদত করি আল্লাহর কাছে আর যখন আমরা বিপদগ্রস্ত হই তখন আল্লাহকে ভুলে গিয়ে আমরা দৌড়াই গাইরুল্লাহর কাছে আল্লাহ আকবর এটি কি মুসলমানের আদর্শ হতে পারে মুসলমান তো বিপদগ্রস্ত হলেও সে আল্লাহকে স্মরণ করবে বেশি আর সেই জাহির যুগের মুশ্রিকদের অবস্থাগুলি যদি আমরা চিন্তা করে দেখি দেখা যায় যে সেই মুশ্রেকরা যারা হান্ড্রেড পার্সেন্ট মুশ্রেক ইমান ইসলাম গ্রহণ করেনি তারা সাধারণ অবস্থায় প্রতিমার পূজা করত কিন্তু যখন বিপদগ্রস্ত হতো তখন তারাও আল্লাহ সুবাহ হতো আল্লাহকে স্মরণ করত মুসলমান বরং আল্লাহ রবাহ আলমিনকে সে বিপদে আপদে সর্বদায় শুধু আল্লাহর কাছেই ধর্ণা দিবি শুধু আল্লাহর কাছেই চাইবি প্রিয় বন্ধুরা অতএব আল্লাহকে বাদ দিয়ে গাইরুল্লাহর কাছে যখন আমরা এভাবে আশ্রয় নিতে যাই গাইরুল্লাহর কাছে যখন আমরা এইভাবে প্রার্থনা করি এটার নামই হলো শির আল্লাহ রাবুল আলমিন আমরা যেন সর্বদায় তাকেই স্মরণ করতে পারি তার কাছে আবেদন নিবেদন আমাদের পেশ করতে পারি এবং তার কাছেই আমরা আশ্রয় চাইতে পারি আল্লাহ আমাদের সে হেদায়ত দান করুন প্রিয় বন্ধুরা আসুন আমরা এই অধ্যায় থেকে যে বিষয়গুলি উপকৃত হলাম সেগুলি থেকে আমরা একটু সতর্ক হওয়ার চেষ্টা করি আমরা আমাদের সকল আবেদন নিবেদন এবং সকল আশ্রয়ের ক্ষেত্রে গায়রুল্লাহর কাছে না হয় যেন সেগুলি আল্লাহর কাছেই হয় আল্লাহ আমাদের সেভাবেই তৌফিক দান করুন আমাদের ইমান আকিদাকে এ ধরনের মজবুত করে নেওয়ার তৌফিক দান করুন যেন আমরা সম্পূর্ণ আল্লাহ মুখী হতে পারি আল্লাহর প্রতি আস্থাশীল হতে পারি এবং আল্লাহর কাছে আমাদের সব আবেদন নিবেদন ও ধন্যা সবকিছু হতে পারে গাইরুল্লাহর কাছে যেন না হয় আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন আমিন আপনাদের সকলকে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করে এ দর্শ আমরা এখানে শেষ করতে যাচ্ছি ওয়াহ দাওয়ান আনিল আলহামদুলিল্লাহ রবিল আলমিন والسلام عليكم ورحمة الله وبركاته